সভাপতি মাননীয় পরিচালক আমন্ত্রিত ওলামা একরাম দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে অত্যন্ত কষ্ট করে যারা সমবেত হয়েছেন সেই দিন দরদি তাহিদি ভাইয়েরা পর্দার আড়ালের মা বোনেরা আইন শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত প্রশাসনের সদস্যবৃন্দ প্রচার মাধ্যমের কর্মীবৃন্দ এবং ছোট্ট সোনামণিরা আমরা আল্লাহর সুক্রিয়া জ্ঞাপন করছি বাংলাদেশের বর্তমানে প্রেক্ষাপটে আহলাদিস আন্দোলনের পূর্ব ঘোষিত অর্থাৎ গত বছরের এই রকম একটি দিনে ঘোষিত হয়েছিল গতকালকের এবং আজকের এই দিনের এই কর্মসূচি কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হলো সত্য যে অত্যন্ত অপ্রত্যাশিতভাবে আমাদের সামনে একটি অপ্রতিকূল অবস্থা বিরাজ করছে তদুপরি অনুষ্ঠান আল্লাহর রহম ফজলে চলছে এজন্য আমরা সুক্রিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ মানবতার মুক্তির দিশারি নবী মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লাম এসেছিলেন মানবতাকে সত্য সুন্দরের পথ দেখানোর জন্য কল্যাণের পথ দেখানোর জন্য তার জীবনের তেইশটি বছর তিনি মানব কল্যাণে ব্যয় করেছেন তিনি দেখিয়ে গেছেন মানুষ এই পথে চললে জান্নাতে যেতে পারবে আর যদি তারা এ পথে না চলে তাহলে অবশ্যই তাদেরকে জাহান নামে যেতে হবে পথ দুইটা আজকের আমার বক্তব্যর বিষয় দুর্নীতি প্রতিরোধে ইসলাম একটি নেতিবাচক শব্দ ইতিবাচক শব্দ হচ্ছে নীতি রীতি বা নীতির বিরুদ্ধে যে কর্মকাণ্ড পরিচালিত হয় সেইটি হচ্ছে দুর্নীতি হ্যাবাচক শব্দ হচ্ছে নীতি আর এর নাবাচক শব্দ হচ্ছে দুর্নীতি বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা আলোচনা করব এদেশের এমন কোনো বিভাগ নেই এমন কোনো সেক্টর নেই যেখানে দুর্নীতি নেই সুদী মণ্ডলী আমার ব্যক্তি জীবন থেকে শুরু করে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আমি আপনি যদি তাকাই তাহলে দেখতে পাবো আমিও কোনো না কোনো ক্ষেত্রে দুর্নীতির সাথে জড়িয়ে পড়ছি কোনো না কোনো ক্ষেত্রে আমরা দেখি বাংলাদেশের প্রেক্ষাপটে কোন কোন ক্ষেত্রে দুর্নীতি হয় এক কথায় বলছি যে এমন কোনো ক্ষেত্র নাই যেখানে দুর্নীতি হয় না তবে মৌলিক কয়েকটি দিক আপনাদের সামনে তুলে ধরতে চাচ্ছি প্রথমত রাজনৈতিক বা প্রশাসনিক দিক একটি দেশ পরিচালনার জন্য একটি সমাজ পরিচালনার জন্য যে নীতি থাকে সেটা হচ্ছে রাজনীতি কিন্তু বাংলাদেশের এই পরিভাষাটা উল্টা হয়ে গেছে দেশ পরিচালনার স্বার্থে কোনো নীতি নয় বরং ব্যক্তি ও দল পরিচালনার স্বার্থে আজকে নীতি তৈরি হচ্ছে সুতরাং এই রাজনীতি মানবতার কোনো কল্যাণ বয়ে আনে না রাজনৈতিক ক্ষেত্রে আপনি প্রত্যেকটি ক্ষেত্রে দেখবেন আমি ইসলামী হই আর আমি অন ইসলামী হই আমি বস্তুবাদী সংগঠন হই আর আমি আদর্শিক সংগঠন হই যেই হই না কেন আমার দলের কর্মীরা যখন কোনো কাজ করে তখন সেটা হয় সুন্দর ভালো আর অন্য দলের কর্মীরা যখন কাজ করে তখন সেটা হয় খারাপ এক কথায় আমার দলের দলের কর্মীরা তারা দুধে ধোয়া তুলসী পাতা আর অন্য দলের কর্মীরা তারা যদি ভালো হয় তবুও আমার কাছে ভালো নয় সুদীমণ্ডলী বর্তমান প্রেক্ষাপটে আপনারা সবাই জানেন বাংলাদেশে কি চলছে দুই নম্বর বিষয় হচ্ছে আমাদের দেশে প্রশাসনিক ক্ষেত্রে দুর্নীতি চলছে আপনি বিচার বিভাগে যান আপনি রাজস্ব বিভাগে যান আপনি স্বাস্থ্য বিভাগে যান যে বিভাগেই যান না কেন প্রত্যেকটি ক্ষেত্রে আপনি দুর্নীতি খুঁজে পাবেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের দুই সালের রিপোর্ট অনুযায়ী বাংলাদেশে ভূমি রাজস্ব খাতে ষোলোশো ছয় কোটি টাকা দুর্নীতি হয়েছিল ঘুষ দিতে হয়েছিল স্বাস্থ্য খাতে একশো আট কোটি টাকা দুর্নীতি হয়েছে মানে ঘুষ দিতে হয়েছে আইন প্রয়োগকারী সংস্থার এই খাতে বাংলাদেশে আটশো আটানব্বই কোটি টাকার দুর্নীতি হয়েছে আশ্চর্য হতে হয় আমরা জানি এদেশের সামরিক বাহিনী আমরা জানি তারা জনগণের সাথে মিলেমিশে কাজ করে না জনগণের থেকে আলাদা থাকে বলে আমরা জানি তারা দুর্নীতিমুক্ত কিন্তু বিগত সাত এবং আট সালের তত্ত্বাবধায়ক সরকারের আমলে এই সশস্ত্র সামরিক বাহিনীর মাধ্যমেও এরাও দুর্নীতির সঙ্গে একাংশ জড়িয়ে পড়ে সেই সময় এক হাজার দুইশো বত্রিশ কোটি টাকা ব্যবসায়ীদের কাছ থেকে তারা জোর করে হাতিয়ে নিয়েছিল আপনারা জানেন সেই সময় বাংলাদেশে এই যে মানে মূল্যবৃদ্ধির একটা লাগামহীন ঘোড়া চালিত হয়েছে তখন থেকেই মেইনলি শুরু হয়েছে আজকেও কমেনি দেশের এই গুরুত্বপূর্ণ খাতের সাথে সাথে আরেকটি খাত হচ্ছে শিক্ষা বিভাগ এই খাত দুর্নীতিমুক্ত নয় বাংলাদেশে আমরা যারা ছাত্র আছি তারা দুর্নীতি করি শিক্ষার ক্ষেত্রে গিয়ে যখন পরীক্ষা দেই তখন সারাদিনে সারা বছর পড়ার কোনো খবর নেই যখন পরীক্ষা এসে যায় তখন নকল কিভাবে করতে হবে তার ট্রেনিং দেই আর এই নকল করে আমি পাশ করি যখন চাকরির ক্ষেত্রে যাই তখন আর আমি সেখানে গিয়ে কোনো কিছুই করতে পারি না ও ক্ষেত্রে তার নকল নাই সেখানে নকল চলে না সুতরাং বড় ডিগ্রি থাকলেও কাজ আমার কোনো কিছুই হয় না শুধু ছাত্ররাই নয় আজকে শিক্ষক যারা আছেন তারা কি করেন ক্লাসে যদি শিক্ষক ভালো পড়ান তাহলে অবশ্যই তার প্রাইভেট কোচিং চলবে না সুতরাং তিনি কি করেন লামসামভাবে যে কোনোভাবে ক্লাসের এই চল্লিশ মিনিট বা পঁয়তাল্লিশ মিনিট সময় যেভাবেই হোক খরচ করে তিনি প্রাইভেট সেন্টারে গিয়ে ছাত্রদেরকে ভালো শিক্ষা দেওয়ার চেষ্টা করেন দুর্নীতি শিক্ষা প্রশাসনের ক্ষেত্রে যারা নিয়োগ কমিটিতে থাকেন যারা কোনো প্রতিষ্ঠানের শিক্ষক নিয়োগ দেন তারা কি করেন প্রার্থী যোগ্য হোক আর অযোগ্য হোক তার যোগ্যতা থাক বা না থাক সেটা দেখার বিষয় নয় অভিজ্ঞতা তার থাক বা না থাক ওটা দেখার বিষয় নয় ভাইবা বোর্ডে কে ফার্স্ট হইলো ওইটা আমার দেখার বিষয় নয় পাঁচ লাখ টাকাকে দ্বিতীয় পর্বে তাকেই আমাকে নিয়োগ দিতে হবে সুতরাং পাঁচ লাখ টাকা দিয়ে আপনি যাকে নিয়োগ দিলেন সেই লোকটা ছাত্রদের সামনে গিয়ে সে কি পড়াতে পারবে কি পারবে না এটা দেখার বিষয় নয় এটা অবশ্যই সে পারবে না যোগ্যতা আর টাকা একসাথে থাকবে এটা কখনোই হতে পারে না হয় না এটা সাধারণত সুধী এবার আসুন আমাদের দেশে স্বাস্থ্যসেবা খাতে আপনি আমি দেখতে পাই আমার ছেলেটি যখন মেডিকেল কলেজে ভর্তি হয় তখন তাকে একটা বুলি শেখানো হয় যে তুমি এখানে এসেছো এই শিক্ষা গ্রহণ করে তুমি মানুষের সেবা করবে কিন্তু এই শিক্ষা শিক্ষিত হয়ে যখন একটি ছেলে বের হয়ে যায় তখন তার ওই মানে আওড়ানো বুলিটা আর মনে থাকে না সে সেবার পরিবর্তে ব্যবসা শুরু করে দেয় আপনি দেখবেন সরকারি হাসপাতালগুলিতে ডাক্তার খুঁজে পাওয়া যায় না অথচ বড় বড় নামধারী ডাক্তারদের আপনি সাইনবোর্ড দেখবেন বিভিন্ন বিভিন্ন ক্লিনিকের সামনে কিংবা তাদের ভিজিটিং কার্ডে আপনি দেখতে পাবেন সেখানে লেখা আছে রাজশাহী মেডিকেল কলেজের ইউরোলি ইউরোলজি বিভাগের বিশেষজ্ঞ ডাক্তার অমুক আপনি ওই বিভাগে যাবেন কিন্তু তাকে ওই সময় খুঁজে পাবেন না ঠিকই তার যেখানে ক্লিনিকের নাম দেওয়া আছে আপনি ওখানে যান ওখানে তাকে খুঁজে পাবেন তাহলে দুর্নীতি কাকে বলে দুর্নীতি আপনি কোথায় নাই এটা আপনি কিভাবে খুঁজে বের করবেন আমি আপনি একজন ব্যক্তিগত মানুষ আমরা আপনারা কি দুর্নীতিমুক্ত দুই হাজার সাত আট সালের তত্ত্বাবধায়ক সরকারের আমলে যখন পণ্যমূল্য দ্রুত গতিতে বেড়ে গেল তখন একসময় আমরা দেখেছি যে আটার মূল্য ছিল পনেরো টাকা সেটা আমাদেরকে চল্লিশ টাকা কেজিতে খেতে হয়েছে সে কারণে একজন হোটেল ব্যবসায়ী যে সিঙ্গাড়াটার দাম ছিল দুই টাকা ওই লোকটা সিঙ্গাড়ার দাম বাড়িয়ে করেছিল চার টাকা যে পরোটার দাম ছিল তিন টাকা সে পরোটার দাম বাড়িয়ে করেছে সে আট টাকা কিন্তু যখন আটার দাম কমে গেল দাম যখন বিশ টাকায় আসলো আটার কেজি তখন কিন্তু আপনি আমি এই হোটেল ব্যবসায়ী সিঙ্গাড়ার দাম কিন্তু কমাই আমি দুই টাকায় ফিরিয়ে নিয়ে আসিনি আমি আপনি কিন্তু নিয়ে আসিনি এই তন্দুর রুটি কিংবা মোগলাই পরোটার দাম কিন্তু যেখানে বিশ টাকা থেকে আপনি তিরিশ টাকা করেছিলেন ওটা কিন্তু আপনি কমিয়ে সেই বিশ টাকাতে ফিরিয়ে আনেননি তাহলে আমি আপনি কি দুর্নীতিমুক্ত আদৌ নই আমি আপনি দুর্নীতিমুক্ত নই সুতরাং দুর্নীতিমুক্ত হলে হতে হলে আপনাকে আমাকে ব্যক্তিগতভাবে প্রথম থেকেই শুরু করতে হবে আরও একটি উদাহরণ দেই আমার দশটা ভাই আছে দুইটা বোন আছে আমার পিতা মারা গেছেন আমি সংসারের বড় ছেলে আল্লাহ আমাকে ক্ষমতা দিয়েছে আল্লাহ আমাকে বিদ্যা বুদ্ধিও দিয়েছে অন্যান্য ভাইরা আমার লেখাপড়া জানে না সুতরাং কি করতে হবে বাপের বিশ বিঘা জমি আছে বোনদেরকে দেওয়ার দরকার নাই বোনেরা বাপের সম্পদের অংশীদার হয় না বোনেরা মার সম্পদ পাবে আমি একটা বলে দিলাম আন্দাজে বলে দিলাম যে সম্পদ কিভাবে আত্মসাত করা যায় একটা পথ আমি বের করলাম দুর্নীতি এটা বের করে অন্য যে দুইটা ভাই তারা দুই চারটা কিছু বোঝে তাদেরকে বললাম ঠিক আছে তোদেরকে এক বিঘা করে দিলাম তোরা কোনো কথা বলিস না একটু বেশিই দিলাম তোদেরকে ওই তাদেরকে দিয়ে আমি নিজে কি করলাম আমি পাঁচ বিঘে লিখে নিলাম কিংবা আমি সেটা জাল দলিল করে আমি সেটা বক্ষণ করছি তাহলে দুর্নীতির এই যে চর্চা চলছে আমাদের ব্যক্তি পর্যায় থেকে সরকারকে দোষ দিয়ে লাভটা কি আপনাকে আমাকে আগে পরিশুদ্ধ হতে হবে আমি আপনি যদি দুর্নীতিমুক্ত হতে পারি তাহলে দেশের সব সেক্টরে দুর্নীতিমুক্ত করা সম্ভব যদি আপনি আমি দুর্নীতিমুক্ত না হতে পারি তাহলে দুর্নীতিমুক্ত এই দেশ এই জাতিকে করা সম্ভব নয় কারণ আপনাকে আমাকে নিয়েই জাতি আপনাকে আমাকে নিয়েই দেশ শুধু মণ্ডলী নিজেদের মধ্যে যদি দুর্নীতি আমরা পোষণ করি পুষে রাখি আর দুর্নীতি মুক্ত করার বলিয়া উড়াই তাহলে কিন্তু দুর্নীতি মুক্ত হবে না এদেশের বড় বড় মন্ত্রী ছিলেন যারা দুর্নীতির ব্ল্যাক ক্যাটকে খুঁজে বের করার জন্য দুর্নীতির কালো বিড়ালকে খুঁজে বের করার জন্য আগে বড় বড় বক্তৃতা দিয়েছিলেন কিন্তু যখন তারা দায়িত্ব পেলেন তখন কিন্তু তারাই দুর্নীতির ব্ল্যাক হয়ে ব্ল্যাক ক্যাটে পরিণত হয়েছিলেন আজকে তারা সেই মন্ত্রিত্বেই আছেন তাদেরকে মন্ত্রণালয় পরিবর্তন করা হলেও মন্ত্রিত্ব তার ছুটে যায়নি কি করেছেন সব আদৌ সম্ভব নয় এদেশের জাতির স্বপ্ন এদেশের জনগণের স্বপ্ন এদেশের উন্নয়নের অন্যতম মাধ্যম পদ্মা সেতু এর দুর্নীতির কথা আপনারা জানেন শুধু মণ্ডলী শুধু সেটাই নয় হলমার্ক গ্রুপের যে তিন হাজার কোটি টাকার দুর্নীতি বিসমিল্লা গ্রুপের যে দুর্নীতি এগুলিও আপনারা জানেন সুতরাং এই দুর্নীতি মুক্ত করার জন্য আপনাকে আমাকে সজীব আপনার আমার সদিচ্ছা থাকতে হবে আরো একটা বিষয় বলি আপনাদেরকে সেটা হলো এই যখন আমার দেশের ছেলেরা বিশ্বজিতের মতো একটি তরতাজা ছেলেকে কুপিয়ে হত্যা করে তখন সে সন্ত্রাসী হয় না যত যখন ডক্টর গালিবের মতো একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তিনি জেহাদের পক্ষে কথা বলেন তখন তিনি সন্ত্রাসী হন জঙ্গি হন যখন এদেশের আমাদের সোনার ছেলেরা তামিমের হাতে রক কেটে দেয় তখন তারা জঙ্গি হয় না সন্ত্রাসী হয় না কিন্তু আমাদের দেশের ছেলেরা যখন এগুলিকে প্রতিরোধ করে দাঁড়ায় এগুলির বিরুদ্ধে দাঁড়ায় তখন তারা সন্ত্রাসী হয় তখন তারা জঙ্গি হয় সুতরাং আপনাকে আমাকে মানসিকতা পরিবর্তন করতে হবে মানসিকতায় পরিবর্তন নিয়ে আসতে হবে তাহলে এই দুর্নীতি প্রতিরোধ সম্ভব আমার বিষয় হচ্ছে দুর্নীতি প্রতিরোধে ইসলাম সুদী মণ্ডলী ইসলাম দুর্নীতি প্রতিরোধে কি কি কাজ করতে পারে সেগুলি আমি পরে বলবো আমি আগে বলতে চাই কেন বাংলাদেশে দুর্নীতি হয় প্রথমত দেশের এই রাজনৈতিক এবং সামাজিক অস্থিরতা এই অস্থিরতার কারণে একজন মানুষ অস্থিরতা সৃষ্টি করে আর দশজন মানুষ এর ফল ভোগ করে দেখবেন এই সময় বহু মানুষ হরতালের নাম করে এসে বাড়িতে বসে থাকে তার কোনো খবর নেই সে হরতালের ডাক দিয়ে দেশের কোটি কোটি মানুষের সমস্যা সৃষ্টি করছে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করছে কিন্তু সে বাড়িতে বসে আছে সে কিন্তু এর মাধ্যমে ফায়দা লুটছে আর কষ্ট ভোগ করছে দেশের হাজারো মানুষ দুই নম্বর বিষয় হলো প্রশাসনিক ক্ষেত্রে দুর্নীতি এ দেশের প্রত্যেকটি সেক্টর আগেই বলেছি দুর্নীতি হচ্ছে আপনি হজ করতে যাবেন আপনি পুলিশ ক্লিয়ারেন্সের জন্য যাবেন কিংবা আপনি আপনার পাশ করা একটা পরীক্ষায় পাশ করেছেন আপনার সার্টিফিকেট তুলতে যাবেন আপনি সেখানে গিয়ে দুইশো টাকা ঘুষ না দিলে আপনার সার্টিফিকেট আপনি যথাসময় পাবেন না অথচ এটা আপনার হক এটা আপনার অধিকার সুতরাং প্রশাসনিক ক্ষেত্রে দুর্নীতি আজকে এই প্রশাসকদের কারণে এদেশের লোকজনের কারণে যারা প্রশাসনের দায়িত্বে আছে তাদের কারণে দুর্নীতি বিস্তার করছে দুই নম্বর হলো আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা একটু আগেই ভাই এমামুদ্দিন সোনামণির নৈতিক শিক্ষা বিকাশে শিশুদের নৈতিক শিক্ষা বিকাশে সোনামণির গুরুত্ব এই বিষয়ে আলোচনা করছিলেন তিনি বলছিলেন আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা এ দেশের শিক্ষা ব্যবস্থা একজন মানুষকে স্বশিক্ষিত করার পরিবর্তে একজন মানুষকে নৈতিক আদর্শে উজ্জীবিত করার পরিবর্তে একজন মানুষকে দুর্নীতিবাজ হিসেবে গড়ে তোলে আমরা জানি এ দেশের বনখিকু ওসমান গনি ছিল তার বউয়ের তিনশো ভরি স্বর্ণ ছিল উদ্ধার করা হয়েছিল দেশের বন বিভাগকে উজাড় করে সে নিজে নিজে সম্পদের পাহাড় গড়েছিল আমরা জানি এদেশের এক সময়ের স্বরাষ্ট্রমন্ত্রী যাকে তত্ত্বাবধায়ক সরকারের আমলে গ্রেফতার করা হয়েছিল তার বাড়িতে পাওয়া গিয়েছিল সহস্রাধিক ষাট গায়ের ষাট যার মূল্য পাঁচশো টাকা থেকে নিয়ে তিন হাজার টাকা পর্যন্ত সুতরাং একজন মন্ত্রী কি করে এই মানে এই বিলাস বেসন থেকে তার তৈরি হলো বন্ধুগণ দেশের মানুষ ভোটের যখন সময় আসে তখন বলা হয় ভোট দেওয়া আপনার নৈতিক দায়িত্ব এটা আপনার অধিকার এটা আপনার প্রতি পবিত্র আমানত কিন্তু যখন আপনাকে পকেটে পঞ্চাশটা টাকা গুনে দেওয়া হয় তখন আর আপনার এই আমানতের কথা মনে থাকে না একজন দুর্নীতিবাজ মানুষ যখন কোটি টাকা খরচ করে সে ক্ষমতার মসনদে বসে তখন সে মনে করে আমি এক কোটি টাকা বিনিয়োগ করেছি আমাকে বিগত এই আগামী এই পাঁচ বছরে এই এক কোটি টাকা আমাকে তুলতেই হবে সুতরাং যখন তার নিকটে সরকারের কোনো দায়িত্ব আসে তখন সে আগে হিসাব করে এখান থেকে কত টাকা বাঁচানো যায় যদি পঞ্চাশ লাখ টাকার একটা টেন্ডার হয় তাহলে সে হিসাব করে এই দরপত্রের দায়িত্ব তো অমক সরবরাহকারীকে দিতে হবে অমক দরদারাককে দিতে হবে তবে তার কাছ থেকে আমি কত পার্সেন্ট নিতে পারি অন্তত বিশ লাখ টাকা আমাকে এখান থেকে আয় করতে হবে সুতরাং রাস্তার কাজ যদি পঞ্চাশ লাখ টাকা থাকে মন্ত্রী খাবে বিশ লাখ ইঞ্জিনিয়ার খাবে পাঁচ লাখ আর এই দেশের যারা গুন্ডা পান্ডা আছে তারা খাবে আর পাঁচ লাখ তখন রাস্তার কাজ কি হবে ওই লোকও তো পাঁচ লাখ খাবে সুতরাং রাস্তার কাজ উপরে কিছু সিমেন্ট দিয়ে আর আপনার কিছু পোড়া মোবিল উপরে ঢেলে দিয়ে পিসের কোনো নামগন্ধ নাই উপরে দিয়ে রোলার মেরে সমান করে দিয়ে যাবে দুই দিন পরে ইঞ্জিনিয়ার বুঝাই দেওয়ার আগ পর্যন্ত আপনার ওই ঠিকাদার রাস্তার কাজ বুঝাই দেওয়ার আগেই দুই দিন ট্রাক চললে এই রাস্তা শেষ তাহলে কি করে ঠিক হবে এগুলি আপনাকে আমাকে ভাবতে হবে যেটা আমি বলছিলাম যে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা এখানে নৈতিক শিক্ষা দেওয়া হয় না বলে আমরা যে শিক্ষায় শিক্ষিত হই এই শিক্ষার কারণে আমরা একজন বড় বড় ডিগ্রিধারী হওয়ার পরেও মাস্টার ডিগ্রি অর্জন করার পরেও আমিও কিন্তু ঘুষ খাই আমিও কিন্তু বাম হাতের কাজ করি আমিও কিন্তু সুদ খাই আমি আমার ব্যক্তিগত স্বার্থকে আমি বড় করে দেখি বলে আমার দ্বারা কোনো ভালো কাজ আশা করা যায় না সুতরাং আমার দ্বারা দুর্নীতি বিস্তার লাভ করে তিন নম্বর বিষয় হলো আমাদের দেশের মানুষের উচ্চাভিলাষ প্রত্যেকটি মানুষ সে ইচ্ছা করে যে কি করে সে আঙ্গুল ফুলে কলা গাছ হতে পারে আজকে যার দশ লাখ টাকা আছে সে চিন্তা করে বছর ঘুরলে জানুয়ারি মাস আছে ফেব্রুয়ারি মাস যাচ্ছে ডিসেম্বর আসতে আসতে কি করে আমি আর দশ লাখ টাকার মালিক হতে পারি আমি কি করলে আজকে একটা গাড়ি আছে কালকে দুইটা গাড়ির মালিক হতে পারি আজকে পাঁচটা গাড়ি আছে কি করে আমি দশটা গাড়ির মালিক হতে পারি এইটা মানুষ চেষ্টা করে আর যখন এই স্বপ্ন সে দেখে তখন সে অর্থ উপার্জনের বৈধ অবৈধ পথ সে তালাশ করে না সেটা বিচার করে না যে আমার পন্থা বৈধ না অবৈধ সে যে কোনোভাবে অর্থ উপার্জনের চেষ্টা করে এক্ষেত্রে আপনাকে আমাকে আল্লাহ রবুল আলমিন রাসুল্লাহ সাল্লাম যে শিক্ষা দিয়েছেন সেটা হলো আপনাকে আমাকে অল্পে তুষ্ট থাকতে হবে আমি আপনি যা পাচ্ছি তাই নিয়ে আপনাকে সন্তুষ্ট থাকতে হবে রসুল্লাহ সাল্লাহ আলহিহাসাল্লামের হাদিস আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের কাছে এসে সাহাবি জিজ্ঞাসা করলেন ইয়া রসুল আল্লাহ দুল্লানি আলা আমালিন ইদা আনা আমিল তুহু আহাব্বানিল্লাহু ও নাস হে রসুল একটা কাজ আমাকে বলে দিন যদি আমি সেই কাজটা করি তাহলে আল্লাহ আমাকে ভালোবাসবে মানুষও আমাকে ভালোবাসবে রাসুল্লাহ সাল্লাহ আলহিহাসাল্লাম বললেন এজহাদ নাফসাকা তুমি তোমার নিজেকে বিলাস বাসন ফির দুনিয়া দুনিয়ার বিলাস বাসন থেকে বিরত রাখো হেব্বাক আল্লাহ তাহলে আল্লাহ রবুল আলমিন তোমাকে ভালোবাসবেন ওয়াজহাদ ফিমা মানুষের হাতে যেটা আছে সেটা পাওয়া থেকে সেটা লাভ করা থেকে তুমি বিপর বিরত থাকো ইউহেব্বাকার নাস তাহলে মানুষ তোমাকে ভালোবাসবে সতীমণ্ডলী অমুক ভাইয়ের দশতলা বিল্ডিং আছে বলে আমাকেও দশতলা বিল্ডিং করতে হবে বা তার চেয়ে বেশি করতে হবে এই স্বপ্ন না দেখে আমাকে নিচের দিকে তাকাতে হবে যে আমার চেয়ে যে দুর্বল আছে যে খারাপ অবস্থায় আছে সে যেন তার থেকে আমি ভালো আছি বলে আমাকে সুক্রিয়া জ্ঞাপন করতে হবে সুতরাং এই উচ্চাভিলাষ যখন আমার মধ্যে আসবে তখনই আমি দুর্নীতিপরায়ণ হতে বাধ্য আমাকে এই উচ্চাভিলাষ পরিহার করতে হবে চার নম্বর বিষয় হলো আমাদের দেশে নই ধর্মীয় শিক্ষা নেই এদেশে যতটুকু বা স্কুল কলেজে ইউনিভার্সিটিতে ধর্মীয় শিক্ষা আছে সেগুলিকে তুলে দেওয়ার জন্য আমরা চেষ্টা করছি আমাদের দেশের প্রশাসন সরকার এগুলিকে তুলে দেওয়ার চেষ্টা করছে অথচ ধর্ম মানুষকে শালীন বানায় ধর্জন ধর্ম মানুষকে একজন আদর্শ মানুষ হিসেবে তৈরি করে আল্লাহ রবুল্লা আলমিন বলেন এন্নামা ইয়াকসাল্লাহ মিন ইবাদিহিল ওলামা নিশ্চয়ই আল্লাহ রবুল্লা আলমিনকে সবচেয়ে বেশি ভয় করে যারা হচ্ছে বিদ্যান যারা হচ্ছে আলেম যারা ধর্মীয় জ্ঞানে জ্ঞানী তারাই বেশি আল্লাহকে ভয় করে রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলছেন আল হালালু বাইয়েনুন ওয়াল হারামু বাইনাই বাইয়েনুন ও বাইনাহুমা মুশতাবিহাত লা ইয়ালামুন্না কাসীরুম মিনান নাস হালাল স্পষ্ট হারামও স্পষ্ট এর মাঝখানে রয়েছে সন্দেহযুক্ত জিনিস অধিকাংশ মানুষই তা জানে না তাহলে এই হালাল কোনটা হারাম কোনটা এটা কে জানে যার ধর্মীয় জ্ঞান আছে যার কোরআন হাদিসের এলেম আছে যে কোরআন হাদিস সম্পর্কে জানে সেই ব্যক্তি শুধু হারাম হালাল বেছে চলতে পারে অন্যদের দ্বারা এটা বেছে চলা সম্ভব নয় সুতরাং ধর্মীয় শিক্ষা যদি আমাদের মধ্যে থাকতো তাহলে অবশ্যই আমাদের দেশে মানুষ নৈতিক আদর্শে আদর্শবান হতো এবং সে আসলেই একজন আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠতে পারত সুধীমণ্ডলী আরও অনেক কারণ ছিল সেগুলি বলার আগে ইসলাম দুর্নীতি প্রতিরোধে কি ব্যবস্থা নিয়েছে আমি তার দুই একটি বিষয় আপনাদের সামনে উপস্থাপন করে আমার আলোচনা শেষ করছি প্রথমত ইসলাম মানুষকে আখেরাতের চেতনায় উদ্বুদ্ধ করে ইসলাম মানুষকে বলে দেয় যে তোমার ইহকালের চেয়ে পরকাল উত্তম রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামকে সুরা জোহায় আপনি দেখবেন শেষ হায়াত আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে আল্লাহ বলেছেন যে তোমার জন্য দুনিয়াবী জীবনের চেয়ে পরকালীন জীবন তোমার জন্য হচ্ছে স্থায়ী রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন কেয়ামতের দিন মানুষকে পাঁচটি প্রশ্ন করা হবে পাঁচটি প্রশ্নের উত্তর না দিয়ে সে তার স্থান থেকে সরতে পারবে না প্রথম প্রশ্ন তার বয়স সম্পর্কে সে বয়সটা কোন পথে খরচ করেছে দ্বিতীয় প্রশ্ন তার যৌবনকাল সম্পর্কে যৌবনকাল সে কোথায় ব্যয় করেছে তৃতীয় এবং চতুর্থ প্রশ্ন হলো তার সম্পদ সম্পর্কে কোথা থেকে সে অর্জন করেছে এবং কোথায় ব্যয় করেছে আর পঞ্চম প্রশ্ন হচ্ছে তার জ্ঞান সম্পর্কে সে কি জ্ঞান অর্জন করেছিল এবং সেই অনুযায়ী কতটুকু আমল করেছে সুতরাং এই আখেরাতের চেতনা পরকালীন চেতনা যে মানুষের ভিতরে থাকবে সে মানুষ কখনোই দুর্নীতি করতে পারে না দ্বিতীয় বিষয় হলো আল্লাহ এবং আল্লাহ রাসুল সাল্লাম মানুষকে বলছেন কেয়ামতের দিন অবশ্যই তোমার কর্মের তোমাকে হিসাব দিতে হবে আল্লাহ বলছেন ওয়ালা তাকফুমা লাইসালাকা কুল্লুন উলাইকা কানা শুনে রাখো হে নিশ্চয় তোমার এই চোখ নিশ্চয় তোমার এই দৃষ্টিশক্তি তোমার এই শ্রবণ শক্তি তোমার কান ওয়ালফুয়াদ এবং তোমার এই অন্তর এই প্রত্যেকটি সম্পর্কে কেমতের দিন তোমাকে জিজ্ঞাসিত হতে হবে তোমাকে জিজ্ঞাসা করা হবে তুমি এটা দিয়ে কি করেছিলে সুতরাং পরকালে যদি আমাকে জিজ্ঞাসিত হতে হয় তাহলে অবশ্যই আমি চেষ্টা করব আমার হাত দিয়ে যেন কোনো অবৈধ জিনিস ধরা না হয় আমার চোখ দিয়ে যেন কোনো অবৈধ জিনিস আমি না দেখি এটা আমি অবশ্যই চিন্তা করব। সুতরাং এই জবাবদিহিতার ভয় মানুষের মধ্যে ইসলাম জাগিয়ে তোলে সবশেষে আমরা বলতে চাই বাংলাদেশে আজকে বিভিন্ন জায়গায় যে দুর্নীতি চলছে এগুলি উচ্ছেদ করার কোনো প্রচেষ্টা নেই কিন্তু ইসলাম এক্ষেত্রে আপোষহীন ভূমিকা পালন করে রাসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের কাছে এক সাহাবি এক চোরকে ধরে নিয়ে আসলো ধরে নিয়ে আসলে রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম তাকে বললেন ওর হাত কেটে দাও সাহাবি বললে ইয়া রাসুল্লাহ আমি যদি জানতাম আপনি ওর প্রতি এই বিচার করবেন তাহলে আমি অবশ্যই ওকে ধরে নিয়ে আসতাম না সে যে জিনিসটা চুরি করেছে যে চাদরটা চুরি করেছে আমি তার জন্য সৎকা করে দিলাম ওকে মাফ করে দেন রাসুল্লাহ সাল্লাহ আলহিহাসাল্লাম বললেন যে তুমি এর পূর্বে কেন তাকে ক্ষমা করে দিলে না তুমি তাকে কেন দান করে দিলে না এখন কেন তুমি তাকে দান করে দিতে চাচ্ছ যখন তুমি বিচার দায়ের করেছো মাফ করে দেওয়ার কোনো সুযোগ এখানে নেই ওর হাত কেটে দিতে হবে রাসুল তার হাত কেটে দেওয়ার নির্দেশ দিলেন আলহিহাসাল্লাম বলছেন ফি তুমি কি আল্লাহর কোনো নির্ধারিত হদের ব্যাপারে আমার সাথে কথা বলছো তিনি মানুষকে ডাকলেন মেম্বার উঠলেন দাঁড়িয়ে খোদবা দিলেন বিগত যুগের মানুষরা এই কারণে ধ্বংস হয়েছে যে তাদের মধ্যে কোনো সম্ভ্রান্ত মানুষ চুরি করলে তাকে ক্ষমা করে দেওয়া হতো আর কোনো নিচু বংশের কোনো লোক চুরি করলে তার হাত কেটে দেওয়া হতো ওহে জনগণ শুনে রাখো যে সত্তার হাতে আমার যান রয়েছে যদি মোহাম্মদের মেয়ে ফাতেমাও চুরি করে লাকতা নিশ্চয়ই আমি তার হাত কেটে দেব আমি তাকেও ক্ষমা করব না ইসলামের এই আপসীন বক্তব্য ইসলামের এই দুর্নীতি উচ্ছেদের এই প্রচেষ্টা এইটা যদি দেশে থাকতো তাহলে অবশ্যই দুর্নীতিবাজরা কোনোভাবেই পালাতে সুযোগ পেত না আপনারা জানেন ওরাইনা গোত্রের কিছু লোক মদিনায় হিজরত করে আসলো মদিনার আবহাওয়ার কারণে তাদের পেট ফুলে গেল রাসুল্লাহ সাল্লা সাল্লাম বললেন মদিনার উপকণ্ঠে অমক জায়গায় উটের বাথার আছে সেখানে যাও তোমরা উটের পেশাব পান করো তারা সেখানে উটের পেশাব পান করলো তাদের অসুখ ভালো হয়ে গেল সুযোগ পেয়ে সায়ন্তান তাদেরকে কুমন্ত্রণা দিয়েছিল রাখালদেরকে হত্যা করে তারা উট নিয়ে পালাইতে শুরু করেছে রাসুলের কাছে সংবাদ আসলো আল্লাহ রসুল সাল্লা সাল্লাম তাদেরকে ধরার নির্দেশ দিলেন এবং তাদেরকে ধরে তারা যে অন্যায় করেছে রাখালদেরকে হত্যা করেছে এ কারণে তাদের হাত তাদের পা কেটে দেওয়া হলো বিপরীত দিক থেকে এবং তাদের চোখ উপড়ে পড়া হলো এই একটি দৃষ্টান্ত দেখে অন্যান্য যারা দুর্নীতিবাদ ছিল তারা অবশ্যই এর থেকে শিক্ষা পেয়েছে তারা এগুলি বন্ধ করেছে সামনের দিকে আগানোর চেষ্টা করেনি ইসলামের এই আপসীন ব্যবস্থা ইসলামের এই এই ধরনের নীতি এগুলি যদি অবলম্বন করা যায় তাহলে অবশ্যই দুর্নীতি দেশ থেকে উচ্ছেদ করা সম্ভব এই নদাপড়া এলাকা থেকে বহু চুরি এখানে হয় একটা চোরকে ধরে যদি একদিন হাত কেটে দেওয়া হতো তাহলে একশোটা চোর অন্তত ঠিক হতে পারত এই ব্যবস্থা সরকারকে নেওয়া উচিত এই ব্যবস্থা সরকারকে বাস্তবায়ন করা উচিত তাহলে অবশ্যই এ দেশ একসময় দুর্নীতিমুক্ত হবে আমার দলের লোক যদি চুরি করে তাহলে সে চোর নয় আর অন্য দলের লোক যদি সে চুরি নাও করে সহযোগিতা করে তারপরও সে চোর অথবা চুরি না করলে সহযোগিতা না করলেও তাকে চোর সাজানোর চেষ্টা করা এটা আদৌ কোনো নীতি প্রসূত কাজ নয় বিবেক প্রসূত কাজ নয় এগুলি থেকে আপনাকে আমাকে বেঁচে থাকতে হবে আপনাকে আমাকে বিরত থাকতে হবে অবশ্যই যেটা দুর্নীতি যেটা যেখানে দুর্নীতি যেখানে সমস্যা আসে সমাধানের চেষ্টা করতে হবে সেগুলি উচ্ছেদ করতে হবে তাহলে এ দেশ এ সমাজ এ জাতি শান্তিতে বসবাস করতে পারবে কল্যাণ লাভ করতে পারবে এহকালীন জীবন তাদের সুখময় হবে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সেই তৌফিক দান করুন এবং আমাদের প্রত্যেককে দুর্নীতি মুক্ত হিসাবে গড়ে ওঠার তৌফিক দান করুন আল্লাহ আমিন আকুল কৌলি হাজ আস্তাকফিরুল্লাহ আলী ওয়ালাকুম ওয়ালি সাইরুল মুসলিমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতু